জাবির ইবনু আবদুল্লাহ রদিল্লাহ তালাহতে বর্ণিত তিনি বলেন উহুদ যুদ্ধে তার পিতা শহীদ হলেন পাওনাদাররা তাদের পাওনা আদায়ের ব্যাপারে শক্ত মনোভাব অবলম্বন করল তখন আমি রসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের নিকট হাজির হয়ে তাকে এ বিষয়ে বললাম তখন তিনি তাদেরকে আমার বাগানের খেজুর নিয়ে আমার পিতাকে ঋণ মুক্ত করতে বললেন কিন্তু তারা অস্বীকার করল রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম আমার বাগান তাদের দিলেন না এবং তাদের ফল কাটতেও দিলেন না বরং তিনি বললেন আগামীকাল ভোরে আমি তোমাদের নিকট যাব জাবির রদিল্লাহ তাল্লাহ্ন বলেন পরদিন সকালে তিনি আমাদের নিকট আগমন করলেন এবং খেজুর বাগানে ঘুরে ঘুরে ফলের বরকতের জন্য দোয়া করলেন অতপর আমি ফল কেটে এনে তাদের ঋণ পরিশোধ করলাম তারপরও সেই ফলের কিছু অংশ রয়ে গেল পরে আমি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের নিকট হাজির হয়ে তাকে সে সম্পর্কে জানালাম তখন তিনি উপবিষ্ট ছিলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম উমরকে বললেন শোনো হে উমর তখন তিনিও সেখানে উপবিষ্ট ছিলেন উমর রদিল্লাহ তাল্লাহ্ন বললেন আমরা কি আগে থেকেই জানি না যে আপনি আল্লাহ রসুল আল্লাহর কসম নিঃসন্দেহে আপনি আল্লাহ রসুল